السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون نحمده ونسلي على رسوله الكريم أما بعد একজন আদর্শ মুমিন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে নিয়মিত গোসল করে কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে শরীরে সুগন্ধি মাখে সাহি বখারিতে এসেছে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন কুল্লি মুসলিম ফি কুল্লি প্রত্যেক মুসলমানের জন্য প্রতি সপ্তাহে একদিন মাথা সহ পুরো শরীর ধৌত করে গোসল করা আবশ্যক রাসুসাল্লাহ আলী সাল্লামের হাদিস থেকে দাঁত পরিষ্কার রাখার গুরুত্ব স্পষ্টভাবে বোঝা যায় আলা আমি যদি আমার উম্মতের কষ্ট হওয়ার ভয় না করতাম তাহলে প্রতি নামাজের পূর্বে মিসওয়াক করা আবশ্যক করে দিতাম প্রিয় ভাই আমরা অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মোটেও খেয়াল রাখি না ময়লা কাপড় নোংরা শরীর হলুদ দাঁত নিয়ে আমরা অনায়াসে চলাফেরা করি কখনো মসজিদ মাহফিল ও জনসমাগমেও চলে যাই এতে অনেক মুসলিম ভাইকে কষ্ট দেয়া হয় শরীরের দুর্গন্ধে ফেরেস্তারাও চলে যায় সাহি মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন মান আকাল আল পেঁয়াজ রসুন ইত্যাদি খেয়ে কেউ যেন আমাদের মসজিদের কাছেও না আসে কেননা মানুষ যেসব জিনিস দ্বারা কষ্ট পায় ফেরেস তারাও সেসব জিনিস দ্বারা কষ্ট পায় মুসনাদ আহমদ ও সুনানের নাসাইতে জাবের রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত আছে তিনি বলেন আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইরান ফি মানজিলিনা فرأى رجلا شعثا فقال أما كان يجد هذا ما يسكن به رأسه ورأى رجلا عليه ثياب وسقة فقال أما كان يجد هذا ما يغسل به ثيابه একদিন রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদের দেখতে বাসায় এলেন সেখানে আলু থালু কেশ বিশিষ্ট এক ব্যক্তিকে দেখে বললেন তার চুলগুলো পরিপাটি করে রাখার মতো কি কিছুই নেই আর ময়লাযুক্ত কাপড় পরিহিত আরেকজনকে দেখে বললেন তার কাপড় ধোয়ার জন্য কি কিছুই নেই রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইসলাম নির্দেশিত পন্থায় চুলের যত্ন নিতে এবং পরিপাটি করে রাখার প্রতি উদ্বুদ্ধ করেছেন সুনান আবু দাউদে আবু হুরেরাদিল্লাহ তালন থেকে বর্ণিত আছে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান কান আলাহু শাহরুন ফাল ইউক্রিম হু যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন